মসজিদ এবং তৎসংলগ্ন মাঠে উপস্থিত নারী এবং পুরুষ মুসল্লিয়ানগণ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাতু শেষ হজ্জে হজ একটি করেছিলেন সেটার নামই বিদায়ী হজ ভুলেটেট্রি বলা হয় যেটাকে বিদায় জানাচ্ছেন তিনি সেখানে একটা বিদায়ী ভাষণ ভুলেটেট্রি লেকচারও তিনি দিয়েছিলেন সারা পৃথিবীর মুসলমানদেরকে সম্বোধন করে আহ্বান করে কম বেশি সোয়া লক্ষ হাজিকে সামনে নিয়ে যে ভাষণ দিয়েছিলেন তারই দু একটি লাইন আমি আপনাদেরকে শুনিয়ে দেব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল খুবই উচ্চ তাকে বললেন আল্লাহর নবী হে জারির ইস্তানসিতুন নাস মানুষকে থামিয়ে দাও চুপ করতে বলো বক্তব্য যখন উপস্থাপিত হবে চুপ করে থাকা সুন্নত এবং চুপ করতে বলতে হয় আপনার শান্ত হন আপনার থামুন আল্লাহ নবী হজের মাঠে বারবার বলতেন আলাইকুম বিসাকিনাতি ওয়াল ওয়াকার এবং হাকিমের যে হাদিসটি রয়েছে পরিণত হাদিস আল্লাহ নবীর নাতির থেকে তিনি বলেছেন ঈদের সময়ও আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন তাকবীর বলতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবিরা لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أبو السكينة والوقار ধীর স্থির এবং ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত রুচি সম্পন্ন এবং অত্যন্ত শান্ত শিষ্ট চলাফেরার জন্য তিনি নির্দেশ দিয়েছেন ঈদুল আবহা এবং উল ফিতরেও মানুষেরা চুপ করে গেল পিন ড্রপ সাইলেন্ট তিন পতন বত নিরবতার মধ্যে তিনি বললেন ইন্নি লা আরানি বা উরানি আন আজতামিয়া ফি হাযাল মাকানে আবাদা হে লোকেরা শোনো আমার মনে হচ্ছে দ্বিতীয়বার আর তোমাদের সাথে আমার দেখা হবে না এটাই তোমাদের সাথে এই মাঠে আমার শেষ দেখা সুতরাং আমি যা বলি শেষ ওসিয়ত হিসাবে তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো الا فلا بعدي ضلالا فلادرید کمرے کا باد ہمار پڑے تمہارا پاک بش ہو جاؤنا পথভ্রষ্ট হয়ে গিয়ে তোমরা এক মুসলিম আর এক মুসলিমের ঘাড়ে তলোয়ার চালাবে মুসলিম হয়ে মুসলিম হত্যা করবে সে এক মুসলিম আরেক মুসলিম হোক এক রাষ্ট্র আরেক রাষ্ট্র হোক জনগণের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে হোক সরকারের পক্ষ থেকে জনগণের বিরুদ্ধে হোক যে কোনো ধরনের হত্যাকাণ্ড ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আর পথভ্রষ্টতার কারণে তোমরা এক মুসলিম আর এক মুসলিমের রক্তপাত করবে নির্দেশ আল্লাহ নবীর পক্ষ থেকে তারপরে বললেন তোমরা কি জানো তোমরা কোন জায়গায় এটুকু আগের কথা আর কি এটাতেই শুরু করেছিলেন তোমরা কি জানো তোমরা কোন দিনে কোন মাসে কোন জায়গায় অবস্থান করছো প্রতিটি প্রশ্নের পরে আল্লাহ নবী এতটাই নীরবতা অবলম্বন করছিলেন উত্তরের জন্য সাহাবিগণ বলছেন যে আমাদের মনে হচ্ছিল যে মাসের নাম দিনের নাম এবং স্থানের নাম পরিবর্তন করে আল্লাহ নবী বলবেন কিনা যখন জিজ্ঞাসা করছেন কি আইয়ন্তম তোমরা কোন দিবসে অবস্থান করছো নবী সাল্লাহ আলিয়া সাল্লাতু চুপ করে থাকলেন এত দূর পর্যন্ত সাহাবীরা বলছেন সাহস পাচ্ছি না আমার উত্তর দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটির নাম আবার ঘুরিয়ে ফেলেন কিনা বিস্তারিত বিবরণ দেওয়ার অবকাশ নেই তারপরে তিনি বললেন তোমরা আছো আজকে একদিন আরাফার দিনে কিন্তু পরের দিনের ভাষণে ইয়াউমুন নাহরের দিনে তোমরা আছো একটি পবিত্র মাসে দুলহজ মাসে তোমরা অবস্থান করছো এবং অবস্থান করছো তোমরা মক্কা নগরের এই পবিত্র জায়গার আশপাশ দিয়ে আরাফার মাঠে হলে সেটা হারামের বাইরে এবং না হলে মিনায় তোমরা অবস্থান করছো একাধিক ভাষণ দিয়েছিলেন আমি সমন্বিত করে আপনাদের সামনে উপস্থাপন করছি তারপরে বললেন শোনো আলা তোমরা শোনো আলা হলো দৃষ্টি আকর্ষণকারী একটা শব্দ শোনো আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা তোমাদের একজনের জন্য আরেকজনের রক্ত একজনের জন্য আরেকজনের মাল একজনের জন্য আরেকজনের সম্মান সম্ভ্রম ওই রকমে হারাম যেরকম ওই রকমে পবিত্র যেরকম আজকের এই দিন পবিত্র আজকের এই মাস পবিত্র এবং আজকের এই স্থান পবিত্র আর কি বলবেন বিশ্ব নেতা মুসলিম নেতা সারা পৃথিবীর সকলের লিডার আর কোন ভাষায় কিভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারেন তার ভাষণে আরো ছিল শোনো তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি যা তোমরা সত্যভাবে যদি আঁকড়ে ধরো কোনদিন পথ ভ্রষ্ট হবে না সেটা হলো আল্লাহর কিতাব আল্লাহর কিতাব যদি তোমরা আঁকড়ে ধরো সত্যভাবে ধরে থাকো তাহলে তোমরা পথ ভ্রষ্ট হবে না ডিরেইল হবে না ভুল পথে চলবে না আজকে আমরা বহু মতবাদের পথ খুঁজে বেড়াই মুক্তি হলো অমক মতবাদে মুক্তি হলো অমক ইজমে মুক্তি হলো অমক তত্ত্বে মুক্তি হলো অমক তথ্যে অথচ আমি মুসলিম আমি তত্ত্ব খুঁজি আমি তথ্য খুঁজি আমি ইজম খুঁজি আমি মতবাদ খুঁজি অথচ আমি মুসলিম আমি আল্লাহর বান্দা আমি নবী মোহাম্মদের উম্মদ নবী মোহাম্মদের দেখানো পথ আমার জন্য যথেষ্ট হয় না আমি মুসলিম আমি দৃষ্টি আকর্ষণ করছি কঠিন ভাবে গভীর আজকে দেখছেন না আপনাদের অবস্থা কি আপনি আফগানিস্তানে মার খাচ্ছেন ফিলিস্তিনে মার খাচ্ছেন আপনি দেখছেন না আপনি সোমালে আপনার কি অবস্থা কারা মারামারি লাগিয়ে রেখেছে আপনি দেখছেন না সারা বিশ্বের মর মুসলমানদের কি অবস্থা আপনার পার্শ্ববর্তী দেশ একদম কাশ্মীরের মুসলমানদের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন না বর্মার মুসলমানদের অবস্থা তাদের শত শত বছরের সভ্যতা সংস্কৃতি সেই ষষ্ঠদশ পঞ্চদশ শতকের কবি আলাওয়াল সেখানকার আকারে রাজ দরবারে কবি বলছেন পবিত্র সঙ্গ স্থান নানা জাতি শুভমান শ্রীচন্দ্র সুধর মনোরপতি রাজ দরবারের কবি মুসলিম আজ কয়েক শত বছরের আগে আর সেই মুসলমানরা নাকি সে দেশের বাসিন্দাই না কিভাবে নির্যাতন করে বের করে দিচ্ছে কি নির্মম ছবি মানুষের চামড়া তুলছে মানুষের গলা কাটছে মানুষকে আগুন দিচ্ছে নদীর মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে বৃদ্ধ বাবা দুই মৃত সন্তানকে মাথার উপর পেটটা মাথার উপর রেখে কিভাবে পাড়ি দিয়ে আসছে নদীগুলো না তারা নিজেদের দেশে থাকতে পারছে না আমরা একটা দরিদ্র সংখ্যা একেবারে খুবই খনস জনবসতিপূর্ণ দেশে আমরা তাদেরকে আশ্রয় দিতে পারছি কোথায় সারা বিশ্বের মানবতা কোথায় সারা বিশ্বের মনুষ্যত্ব কোথায় তাদের হিউম্যানিটারিজম বলে সারা পৃথিবীতে তারা কত আলোড়ন সৃষ্টি করছে নওশচুয়া খাকার দিল্লি চলা হাজকো কোটি কোটি মানুষ হত্যা করে লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করে কোটি কোটি মুসলমানদেরকে দেশান্তরিত করে মুসলিম জাতির মধ্যে সংঘাত চালিয়ে দিয়ে অভ্যন্তরীণ মারামারি লাগিয়ে দিয়ে সারা পৃথিবীর মুসলিমদেরকে বিধ্বস্ত করে দিচ্ছে তাদের ওই পুঁজিবাদ এবং সমাজবাদ দুইটা মতবাদ এবং ওই খ্রিস্টি হিন্দুত্ব মতবাদ এবং শেরিকি মতবাদ তার আল কুফর মিল্লাত ওয়াহিদা সারা পৃথিবীর সকল অমুসলিম জগত এক হয়ে মুসলমানদের কিভাবে নির্যাতন করছে আর তাদের মতবাদ খুঁজে বেড়াচ্ছেন আপনারা নিজের আল্লাহর কালামের দিকে থেকে রাসুলের হাদিসের দিকে ফিরে আসতে পারছেন না যে যুগে মুসলিমদের দেখে সারা পৃথিবী ভয় পেত একটাই কারণ ছিল সেটা হলো কোরআন আঁকড়ে ধরা অন্য কোন তাবিজে অন্য কোন মন্ত্রে অন্য কোন তত্ত্বে অন্য কোন তথ্যে আপনি শক্তি অর্জন করতে পারবেন না অসম্ভব দাস হতে পারবেন সেবা দাস হতে পারবেন একবারে পদ লেহন করতে পারবেন শক্তি অর্জন করতে পারবেন না সাহস অর্জন করতে পারবেন না অবস্থান নিতে পারবেন না অসম্ভব এখানেই ফিরে আসতে হবে আল্লাহ নবী এটাই বলেছেন যদি এই কোরআন আঁকড়ে ধরো কখনো কেউ ডিরেইল হবে না পথ ভ্রষ্ট হবে না তার সাথে আরেকটা হাদিস মুআত্তায় রয়েছে সনদ একটু সমস্যা রয়েছে কাজেই তারপরেও সেটা গ্রহণযোগ্য সেটা হলো তারাক আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়াস সুন্নতি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো পথভ্রষ্ট কখনো হবে না ড্রিল কখনো হবে না একটু আল্লাহর কিতাব আর একটু হলো আমার সুন্নত আলহামদুলিল্লাহ আল্লাহর কিতাবকে মেনে নবীর সুন্নতকে মেনে আমরা এই কয়দিন আল্লাহর ইবাদত বন্দি করেছি আজকে সর্বত্র ঈদ আদায় করছি সালাত আদায় করছি কোরবানি যার যা সাধ্যতা আমরা প্রস্তুত করেছি ইনশাআল্লাহ এই মসজিদে বিভিন্ন টিভিতে আমাদের এই মসজিদে ঈদের জামাত কয়টা হবে দেখানো হয়েছে বিশেষ করে চ্যানেল আমি দেখেছি সকাল 7টায় মোহাম্মদপুর আল আমিন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এর কারণ হলো যে আমরাই সর্বপ্রথম ঈদের জামাত একেবারে আমি বলছি না যে পরবর্তী যারা পড়বেন তাদের সুন্নত হবে না তা না তারা ওটাই করবেন কিন্তু একেবারে একুরেট সুন্নত যেটা আর আধা ঘন্টা আগে হলে ভালো হতো কিন্তু আমরাই প্রথম আলিল্লাহের হাম সাতটায় আমরা ঈদের সালাত আদায় করছি যখন সূর্য দূর থেকে দেখা যায় যে এক রোম পরিমাণ অর্থাৎ এই এক মিটার পরিমাণ অর্থাৎ তিন দুগুণে ছয় দুই মিটার ছয় হাত তিন দুগুণে ছয় হাত পরিমাণ দেখা যাবে আকাশে কোথায় উঠেছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের দৃশ্য তো যদি দেখা যায় ছয় হাত পরে উঠেছে ওইটাই তো আধার সুন্নত আর দুই রং বলতে বারো হাত যখন দেখা যাবে উপরের দিকে বা তার চেয়ে একটু বেশি তখন হলে ঈদের ফেতরের সুন্নত আলহামদুল্লাহ যথাসম্ভব আমরা এখানে সুন্নত আদায় করার চেষ্টা করছি সম্মানিত ভাইও তারপরে তিনি বললেন শোনো দেমা আকুম ওয়া আমালাকুম তোমাদের মাল মানুষ যে কিভাবে মানুষের মাল হরণ করে মানুষের জমি দখল করে মানুষের প্রতিষ্ঠান দখল করে ব্যবসায়ী প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মানুষের সম্পদ এই মাটি ফেলে যায় শুধুমাত্র কার জমিতে তুমি মাটি ফেলো দুই দিন পরে মানে দেশে ডেভেলপ করছি ডেভেলপ কি করছেন আজকে ঢাকা শহর ডুবে যাচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে সামান্য বৃষ্টিতে দেশ ডুবে যায় শহর ডুবে যায় কিছুদিন পরে এই শহরের অবস্থা গ্রামের অবস্থার চেয়ে বেশি খারাপ হয়ে যাবে এই মাটির পরে মাটি ফেলে যাচ্ছেন আপনার ভূমিদস্যুরা আর সেখানে অপরিকল্পিত বিল্ডিং তুলছেন এবং জনজীবনকে আপনার বিপর্যস্ত করে তুলছেন মানুষের সম্পদ হরণ করছেন কেউ কোনো কোনো মান মুসলিম হলে কোন অজুহাতে কোনো তত্ত্ব এবং কোন প্রকার কারণ উপস্থাপন করে অপরের কোন সম্পদ কোন মুসলিম দখল করতে পারে না আল্লাহ নবী হারাম করে দিয়েছেন মানুষের সম্মান হরণ মানুষের ইজ্জত হরণ টিভিতে দেখবেন ভাষণে দেখবেন বক্তব্যে দেখবেন ব্যক্তিগতভাবে দেখবেন বিপদ চলছে তো চলছেই পরনিন্দা চলছে তো চলছেই আত্মপ্রশংসা চলছে তো চলছেই গোটা জাতীয় চরিত্রকে আমরা ধ্বংস করে ফেলছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ নবী হারাম করে দিয়েছেন কারো সম্মানে কোন ধরনের আঘাত কোন অ্যাঙ্গেল থেকে কোন কারণেই করা যাবে না আল্লাহ নবী হারাম করে দিয়েছেন তারপরে বললেন শোনো আমি চিরতরে রক্ত প্রবাহকে অন্যায়ভাবে রক্ত প্রবাহ হারাম করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমাকারী আমি মাফ করে দিলাম যারা পারো তারা ক্ষমা করে দাও তারা যত অন্যায় খুন ইসলামিক আইন এবং ন্যায় আইন বিচার তখন প্রতিষ্ঠিত ছিল না সুতরাং আমি প্রথম আমার বংশের রক্তের দাবিকে আমি ক্ষমা করে দিলাম উনি বললেন রেবাল জাহিলিয়াতে তাহাতা কদমাইয়া মওদু সুদ হারাম সুদ হারাম সুদ হারাম জাহিলিয়াতের যুগের যত সুদ আমার পায়ের নিচে দাফন করে দিলাম তাহাতা কদমাইয়া মওদু আর ওয়া আউয়াল রিবান আদাউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আর আমি আমার চাচা আব্বাস ছিলেন বড় সুদখোর মানুষ ইসলাম গ্রহণ করেছেন যত পাওনাদার তার আছে যত জায়গায় তিনি পাওনা আছেন আমি আমার চাচার পক্ষ থেকে সকল সুদ মাফ করে দিলাম কিন্তু মূল ধন যেটা তোমরা সেটা শুধু ফেরত দেবে লম্বা ভাষণ বলে তারপরে তিনি বললেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রা জাহিলিয়াতের যুগের নারীদের অবস্থা ছিল অত্যন্ত করুণ শুধু দাসী না নির্যাতিতা সম্পদ পাওয়ার তো প্রশ্নই ওঠে না নারী সন্তান কন্যা সন্তান হওয়ার সাথে সাথে তাদের মুখ কালো হয়ে যেত ওয়াজহু ওয়া হুয়া কাদিম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা আলা আম ইয়াদুসু ফিত তুরাব কন্যা সন্তান জন্মগ্রহণ করা মানেই হলো অপমানের কারণ লাঞ্ছনার কারণ হয়ে যেত কোরআনে সূরা নাহলে বিস্তারিত বিবরণ রয়েছে আল্লাহ নবী না কন্যা সন্তান হলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটো কন্যা যদি যার হয় তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে সে দেওয়াল হয়ে যাবে আর ওয়াইদাল মাউউদাত সুইলাত অন্য সন্তানকে তোমরা হত্যা করো না হত্যা করা নিষিদ্ধ করে দিলেন মেয়েদেরকে স্বাধিকার দিলেন এবং তাদেরকে সুন্দর সাংসারিক বিধি ব্যবস্থা দিলেন জেনাত থেকে ফিরিয়ে এনে তাদেরকে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার বড় সুন্দর সামাজিক ব্যবস্থা সৃষ্টি করে দিলেন যদি সংসার না টিকে কোনো কারণে তালাকের ব্যবস্থা এদিকেও দিলেন ওদিকেও দিলেন একটা চমৎকার নারী পুরুষের সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থার বিধান তিনি দিয়ে দিলেন তারপরে যেহেতু পুরুষ পুরুষই সে ডমিনেট করবে জীব জন্তুর মধ্যে পুরুষই ডমিনেট করে একমাত্র মৌমাছি ছাড়া দুই একটা ছাড়া এটা সাধারণ প্রাকৃতিক ন্যাচারাল এটাকে ঘুরিয়ে দিয়ে সম্ভবপর না কিন্তু সেটাকে মার্জিত করতে হবে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে শৃঙ্খলিত করতে হবে আল্লাহ নবী বলে দিলেন ইস্তাউসু বিন নিসায়ে খায়রা স্বাভাবিকভাবেই মেয়েরাই স্বামীর ঘরে যাবে পুরুষেরা নারীর ঘরে যাবে না এটা নিয়ম না সাধারণ প্রাকৃতির বিরুদ্ধে এন্টি ন্যাচারাল এটা এটা হয় না কাজেই ইস্তাউসু বিন নিসায়ে খায়রা তোমরা নারীদের সাথে ভালো আচরণ করো ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ তোমাদের কর্তব্য হলো তাদের খাদ্য দেওয়া বাসস্থান দেওয়া তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া বিল মারুফ তোমার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য নাই বেশি চুরি ডাকাতি করে দেবে নো নিষিদ্ধ তুমি চাকরি করো দুই হাজার দশ হাজার টাকার তুমি গহনা কাটতে শাড়ি নিয়ে আসো পঞ্চাশ হাজার টাকার কোথার থেকে আনো এটা অসম্ভব কথা আবার আয় করো বেশি তুমি ঘরে কিছু আনো না হোটেলে খাই আসো তোমার জন্য ভালো পোশাক করো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারো ঘরে বউয়ের কাপড় চোপড় খাওয়া দাওয়া থাকার কোনো খবর নেই নো বিল মারুফ তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যা করার তা করবে তারপরে বিস্তারিত বিবরণ দেওয়ার আমার অবকাশ নেই সংক্ষেপে ভাষণ আপনাদের শুনিয়ে দিলাম আজকের দিনের সবচেয়ে বড় তুলে ইহরা দাম রক্ত প্রবাহিত করা রক্ত প্রবাহিত করা প্রত্যেক ধর্মেই ছিল ওয়ালিকুল্লু উম্মাতিন জাআল্লা মান সাকাল লিয়াযকুরুসমাল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করা জীবজন্তুর উপরে আল্লাহ নৈকট্য লাভের জন্য প্রত্যেক ধর্মই ছিল হিন্দু ধর্মের বেদে বহু জায়গায় গরু জবাই করার কথা আছে অক্ষর হিমে পঞ্চদশ সাকল পচন্তি বিংশতি একটা বেদের বহু জায়গায় পেয়েছি পাঁচ ছয় জায়গায় গরু জবাই করার কথা রয়েছে সেখানে একেবারে বৈদিক যুগে সেখানে গরু জবাই করার জন্য কসাইখানাও ছিল সেখানে ছাগল জবাই করার কথা ছিল এমনকি কুরু পাণ্ডবের যুদ্ধে গীতায় উল্লেখ আছে যে তারা যুদ্ধে জয়ের পরে তারা বহু ঘোড়া জবাই করেছিলেন এটা ধর্মে তাদের ধর্মে সকল জীব জব করার বৈধতা রয়েছে শুধুমাত্র ব্যাক পলিটিক্সের জন্য শুধুমাত্র মুসলিমদেরকে নির্যাতন করার উপলক্ষ হিসাবে তারা গরু জব গরুকে পবিত্র করেছে ভারতের মুসলমানদের এমন দুরবস্থা তারা মনে করে হায় মানুষ হয়ে কেন জন্মগ্রহণ করলাম গরু হয়ে যদি জন্মগ্রহণ করতাম তাহলে মানুষের পূজাটা পাইতাম সমস্যাটা এই পর্যন্ত নিয়ে গেছেন অথচ ধর্ম নয় এটা এটা হিন্দু ধর্মে অধর্ম বেদের বিরুদ্ধে এবং গীতার বিরুদ্ধে তাদের অবস্থান শুধু রাজনীতি পচা রাজনীতি ব্যাড পলিটিক্স চলছে সারা পৃথিবীতে ধর্মের নামেই চলছে তাদের রক্ত প্রবাহিত যত করবেন তত সোয়াব আল্লাহ নবী শেষ হজে একশোটি কোরবানি করেছেন উঠ একশো উট তেষট্টি বছর বয়স ছিল তিষট্টিটি নিজে হাতে করেছেন হয়রান হয়ে গেলেন চিন্তা করেন কত শক্তিশালী মানুষ ছিলেন একটা দুটা গরু জব তিনটা বড়জোর পাঁচটা পারবো তেষট্টি বছর বয়সে নবী সাল্লাহ সালাম তিষট্টিটি উঠ কিভাবে জবাই করলেন গায়ে তাহলে কতটা শক্তি ছিল আল্লাহ পাক তাদেরকে শক্তি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন ব্যায়াম করবেন সুস্থ থাকবেন ছেলে পেলেদেরকে ব্যায়াম করাবেন দৌড়াদৌড়ি বাড়াবেন তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন মুসলিম যুবক ছাত্রদের শক্তিশালী হওয়া দরকার স্মার্ট হওয়া দরকার কর্মঠ হওয়া দরকার কর্মবিমুখ ঘরে বসে বসে শুধু মোবাইল টিপে আর কুচকুচ গুজগুজ করে কুইসা মুরগির মতো রাস্তায় দেখি যে বিরাট বিরাট ছাত্র তাদেরকে ছেলেকে মায়ে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে নিয়ে স্কুলে ঢুকাইতেছে এটা হলো মাকে টেনে নিয়ে যাবে সন্তান আর এই বড় বড় কলেজে পড়ে ইউনিভার্সিটি পড়ে তাকে মা টেনে টেনে নিয়ে যাচ্ছে এইরকম দুরবস্থা দেখতে ইচ্ছা করে না থেকে কিভাবে গড়ে তুলেছেন এই বক্তব্য শুরু করেছি ইনশাআল্লাহ খুতবা আমি পরে শেষ করব আজকের দিন রক্ত প্রবাহিত করবেন কালকে মাস আলা মাসাইল সব বর্ণনা করেছি আজকে আবার মাস আলা বর্ণনা করছি না নিয়ম ভালো রাখবেন وإنها لا تأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها কেয়ামতের দিন যে কোরবানের জানোয়ার আছে সেটা তার শিং খুঁড়া এবং লোম সহ উপস্থিত হবে এবং আপনার রক্ত মাটি কোরবানির জন্য রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশা আল্লাহুল আজিজ শেষ কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবা শেষ করে বিলালের কান্দে ভর দিয়ে মহিলাদের সামনে গিয়ে আবার আলাদা ওয়াজ করতেন এবং বলতেন তসদ্দাক না তসদ্দাক না ফাইন্নি উরিতুকুন্না আকসার আহলিন নার মহিলারা তো ঈদের মাঠে যাবেই আরো প্রমাণিত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মহিলাদের সামনে আলাদা করে যেতেন বেলালের কান্দে ভর দিয়ে ওয়াজ করতেন তাদের জন্য আলাদা ভাবে মাইক তো আর ছিল না তারপরে হাজার হাজার মানুষ আল্লাহ নবীর আওয়াজ মহিলাদের পর্যন্ত পৌঁছেছে কিনা আলাদাভাবে গুরুত্ব দিতেন মহিলাদেরকে সেখানে গিয়ে বলবেন তাসাদ্দাক না তাসাদ্দাক না সাদকা করো সাদকা করো সাদকা করো আমি দেখেছি জান্নাতের মধ্যে অধিকাংশ মহিলা একজন একের ব্যাখাপ্পা এক মহিলা সাহাবী বলেছেন ব্যাখাপ্পা ধরনের এক মহিলা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের দোষটা কি আল্লাহ কোন কোনো দোষ না তোমাদের সৃষ্টিগত ব্যাপার বিভিন্ন কারণে তোমাদের ইবাদত কম পড়ে যায় মাসিক ঋতুর কারণে ইবাদত কম পড়ে যায় নিফাস বাচ্চা সন্তান জন্মের কারণে ইবাদত কম পড়ে যায় বিভিন্ন তোমাদের মুখটা আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন যে বেফাস কথা খুব বেশি বেশি বলো লাদত করো অভিশাপ দাও রাত দিন এগুলা করতেই থাকো এটা তাদের নেচার তারপরে তোমরা পুরুষকে প্রভাবিত করে তাদেরকে বিপদগামী করো অনেক ক্ষেত্রে বিবাহের আগেও করতে চেষ্টা করো পরেও সবাই না অনেকেই এই জন্য তোমাদের এবাদত কমে যায় সোয়াব কমে যায় এই অজুহাত ধরে যদি এই কারণ ধরে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারতেন কিন্তু রিমেডি দিয়ে দিয়েছেন প্রতিশোধক দিয়ে দিয়েছেন কিভাবে কভার করবে এটা আল্লাহর একটা বিরাট রহমত বলবেন না যে আমাদের উপর আল্লাহ পাক অত্যাচার করছে না যেমন ত্রুটিটা ন্যাচারাল রয়েছে কমতি আল্লাহ নবী আবার বিধান দিয়ে দিয়েছেন কি করে তোমাদের এই কমতিটা পুরা হবে এটা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আর সেটার বড় কাজ হলো তাসাদ্দাক না তাসাদ্দাক না বেলালের সেই চাদরের মধ্যে মেয়েরা একটাবারে যা কিছু ছিল স্বর্ণ গহেনা কানের গহেনা হাতের গহেনা খুলে খুলে দিয়ে দিল আজকে যে মা বোনেরা এসেছেন আপনারা দান করবেন বন্যা দুর্গতদের জন্য ফিলিস্তিনি ভাইদের জন্য দরিদ্রের জন্য মোহাম্মদ মডেল মাদ্রাসা আছে তাদের জন্য মা তাই বলে আবার স্বামীর অনুমতি ছাড়া তার গয়না দান করে দেন না কেউ আবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুকরণ করতে গিয়ে নিজের ছেলে জবাই করেন না ওটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন দুম্বা দমাই হয়েছে কাজে আপনারা আবার নিজে ওই কাজ করতে যেন না স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ দিবেন না ভাগে কোরবানি করা আমি যতটুকু জানতে পেরেছি বুঝতে পেরেছি জায়েজ ইনশাআল্লাহ নির্দিধায় দিবেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করাও জায়েজ যদি কেউ দেন তাহলে সেটা সাদগা করাই চেষ্টা করবে আলাদা করে যেহেতু সেটাই সতর্কতাপূর্ণ কাজ শেখ আব্দুর রাজ্জাক সাহেব এতটুকুর মধ্যে এসেছেন আলহামদুলিল্লাহ যে সাত ভাগে যায় সাত পরিবারে জায়েজ না আমরা কাছাকাছি পৌঁছে গেছি আলিল্লাহ রহম কেউ কেউ বলেন উনি বলেন এক কথা আপনি বলেন আরেক কথা না কাছাকাছি পৌঁছে গেছি এখন উনি এখন সাত ভাগ জায়েজ পর্যন্ত এসেছেন আমি তো আগের থেকেই বলে এসেছি এখন সাত পরিবারের পক্ষ থেকে চলবে কি না চলবে এটা দ্বিতীয় পর্বের ব্যাপার ইনশাল সব সবাই পাবে সবাই যান কোরবানি করুন আমাদের দ্বিতীয় জামাত শুরু হবে সাড়ে আটটায় أقول قولي أستغفر الله ولكم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته